ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর সন্তুষ্টি তার পরিবারবর্গের প্রতি সদাচরণের মাধ্যমে অর্জন করো